আবদুল্লাহ ইবনু উবায়দুল্লাহ ইবনু আবু মুলাইকার রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন ইবনু জুদ আনের আজাদকৃত গোলাম সুয়াইবের সন্তান দুটি ঘর ও একটি কামরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সুয়াইব রদুল্লাহ তাল্লাহকে দান করেছিলেন বলে দাবি জানান মদিনার গভর্নর মারওয়ান রহমতুল্লা আলহী তখন বললেন এ ব্যাপারে তোমাদের পক্ষে কে সাক্ষী দিবে তারা বলল ও ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ মারওয়ান রহমতুল্লা আলহি তখন ইবনু উমর আদিল্লাহ তাল্লাহকে ডেকে পাঠালেন তিনি এ মর্মে সাক্ষ্য দিলেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সোয়েব রদিল্লাহ তাল্লাহকে দুটি ঘর ও একটি কামরা দান করেছিলেন তাদের সপক্ষে ইবনু উমরের সাক্ষ্য অনুযায়ী মারওয়ান ফয়সাল্লাহ করলেন